তবে যাহাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে যাবৎ তাহারা তোমাদের চুক্তিতে স্থির থাকিবে তোমরা তাহাদের চুক্তিতে স্থির থাকিবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون কেমন করিয়া থাকিবে তাহারা যদি তোমাদের উপর জয়ী হয় তবে তাহারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না তাহারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু তাহাদের হৃদয় উহা অস্বীকার করে তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون তাহারা আল্লাহর আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবং তাহারা লোকদেরকে তাহার পথ হইতে নিবৃত্ত করে নিশ্চয় তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون তাহারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না তাহারাই সীমা লঙ্ঘনকারী ফিদ্দিন تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون অতঃপর তাহারা যদি তওবা করে সালাত কায়েম করে ও জাকাত দেয় তবে তাহারা তোমাদের দিনই ভাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون তাহাদের চুক্তির পর তাহারা যদি তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্বন্ধে বিদ্রুপ করে তবে কাফিরদের প্রধানদের সঙ্গে যুদ্ধ করো ইহারা এমন লোক যাহাদের কোনো প্রতিশ্রুতি রহিল না যেন তাহারা নিবৃত্ত হয় ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم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 উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তাহারাই জালিম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলো তোমাদের নিকট যদি আল্লাহ তাহার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের স্বগোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যাহার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين আল্লাহ তোমাদেরকে তো সাহায্য করিয়াছেন বহু ক্ষেত্রে এবং হুনায়নের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করিয়াছিল তোমাদের সংখ্যাধিক্য কিন্তু উহা তোমাদের কোনো কাজে আসে নাই এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হইয়াছিল পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিয়াছিলে ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই এবং তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন ইহাই কাফিরদের কর্মফল ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم ইহার পরও যাহার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমাপরায়ণ হইবেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম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 জন্যই আদিষ্ট হইয়াছিল তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তাহারা যাহাকে শরিক করে তাহা হইতে তিনি কত পবিত্র يريدون ان يطفئوا نور الله بافواههم ويابى الله الا ان يتم نوره ولو كره الكافرون তাহারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করিতে চায় কাফিররা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মুশিকরা অপ্রীতিকর মনে করিল অপর সমস্ত দিনের উপর জয়যুক্ত করিবার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য দিন সহ তাহার রাসূল প্রেরণ করিয়াছেন يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان ليأكلون ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم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 ريبهم يترددون তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল উহারাই যাহারা আল্লাহ ও শেষ দিবসে ইমান আনে না এবং যাহাদের চিত্ত সংশয়যুক্ত উহারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين উহারা বাহির হইতে চাহিলে উহারা নিশ্চয়ই ইহার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিত কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনোপুত ছিল না সুতরাং তিনি উহাদেরকে বিরত রাখেন এবং উহাদেরকে বলা হয় যাহারা বসিয়া আছে তাহাদের সঙ্গে বসিয়া থাকো لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين উহারা তোমাদের সঙ্গে বাহির হইলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করিত এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করিত তোমাদের মধ্যে উহাদের জন্য কথা শুনিবার লোক আছে আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون পূর্বে উহারা ফিতনা সৃষ্টি করিতে চাইয়াছিল এবং উহারা তোমার বহু কর্মে ওলট পালট করিয়াছিল যতক্ষণ না উহাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য আসিল এবং আল্লাহর আদেশ বিজয়ী হইল ومنهم من يقول ائذن لي ولا تفتني الا في الفتنه سقطوا وان جهنم لمحيطه بالكافرين এবং উহাদের মধ্যে এমন লোক আছে যে বলে আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলিও না সাবধান উহারাই ফিতনাতে পড়িয়াছে জাহান্নাম তো কাফিরদেরকে বেষ্টন করিয়াই আছে إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا ويتولوا وهم فرحون তোমার মঙ্গল হইলে তাহা উহাদেরকে পীড়া দেয় এবং তোমার বিপদ ঘটিলে উহারা বলে আমাদের জন্য আল্লাহ যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহা ব্যতীত আমাদের অন্য কিছু হইবে না তিনি আমাদের কর্ম বিধায়ক এবং আল্লাহর উপরেই মুমিনদের নির্ভর করা উচিত قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم ان يصيبكم الله بعذاب من عنده او بايدينا فتربصوا انا معكم متربصون بلو তোমরা আমাদের দুইটি মঙ্গলের একটির প্রতীক্ষা করিতেছ এবং আমরা প্রতীক্ষা করিতেছি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হস্ত দ্বারা অতএব তোমরা প্রতীক্ষা করো আমরাও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি উল إنكم كنتم قوما فاسقين বলো তোমরা স্বেচ্ছায় ব্যয় করো অথবা অনিচ্ছায় তোমাদের নিকট হইতে তাহা কিছুতেই গৃহীত হইবে না তোমরা তো সত্য ত্যাগী সম্প্রদায় وما منعهم ان تقبل منهم نفقاتهم الا انهم كفروا بالله وبرسوله إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون উহাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হইয়াছে এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলকে অস্বীকার করে সালাতের শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم ولكنهم قوم يفرقون উহারা আল্লাহর নামে শপথ করে যে উহারা তোমাদেরই অন্তর্ভুক্ত কিন্তু উহারা তোমাদের অন্তর্ভুক্ত নয় বস্তুত উহারা এমন এক সম্প্রদায় যারা ভয় করিয়া থাকে لو يجدون ملجا او مغارات او مدخلا لولوا اليه وهم يجمحون উহারা কোনো আশ্রয়স্থল কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পাইলে উহার দিকে পলায়ন করিবে ক্ষিপ্র গতিতে ومنهم من يلمزك في الصدقات فان اعطوا منها رضوا وان لم يعطوا منها اذا هم يسخطون উহাদের মধ্যে এমন লোক আছে যে সাদাকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে অতঃপর ইহার কিছু উহাদেরকে দেওয়া হইলে উহারা পরিতুষ্ট হয় আর ইহার কিছু উহাদেরকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয় ولو انهم رضوا ما اتاهم الله ورسوله وقالوا وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله انا الى الله راغبون ভালো হইত যদি উহারা আল্লাহ ও তাহার রাসূল উহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে পরিতুষ্ট হইত এবং বলিত আল্লাহই আমাদের জন্য যথেষ্ট অচিরেই আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায় এবং তাহার রাসূলও আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله সাদাকা তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য দাসমুক্তির জন্য ঋণ ভারাক্রান্তদের আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য ইহা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومنهم الذين يؤذون النبي ويقولون هو اذن قل اذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمه للذين امنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এবং উহাদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী বলো তাহার কান তোমাদের জন্য যাহা মঙ্গল তাহাই শুনে সে আল্লাহ ইমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে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 মতো যাহারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক এবং উহারা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে তোমাদের ভাগ্যে যাহা ছিল তোমরাও তাহা ভোগ করিলে যেমন তোমাদের পূর্ববর্তীরা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে উহারা যেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত ছিল তোমরাও সেইরূপ আলাপ আলোচনায় লিপ্ত রহিয়াছ উহারাই তাহারা যাদের কর্ম দুনিয়া ও আখিরাতে ব্যর্থ এবং উহারাই ক্ষতিগ্রস্ত ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم ابراهيم واصحاب مدين والمؤتفكات اتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون উহাদের পূর্ববর্তী নু আদ ও সামুদের সম্প্রদায় ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি উহাদের নিকট আসে নাই উহাদের নিকটে স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসুলগণ আসিয়াছিল আল্লাহ এমন নন যে তাহাদের উপর জুলুম করেন কিন্তু উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু ইহারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে সালাত কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তাহার রসুলের আনুগত্য করে ইহাদেরকে আল্লাহ কৃপা করিবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين خالدين فيها ومساكن طيبه في جنات عدن ورضوان من الله اكبر ذلك هو الفوز العظيم আল্লাহ মুমিন নর ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়াছেন জান্নাতের যাহার নিম্নদেশে নদী প্রবাহিত যেখানে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 জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করিল এবং তাহারা বলিল গরমের মধ্যে অভিযানে বাহির হইও না বল উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তাহারা বুঝিত অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক তাহারা প্রচুর কাঁদিবে তাহাদের কর্মের ফলস্বরূপ فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدواً إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين আল্লাহ যদি তোমাকে উহাদের কোন দলের নিকট ফেরত আনেন এবং উহারা অভিযানে বাইর হইবার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে তখন তুমি বলিবে তোমরা তো আমার সঙ্গে কখনো বাইর হইবে না এবং তোমরা আমার সঙ্গী হইয়া কখনো শত্রুর সঙ্গে যুদ্ধ করিবে না তোমরা তো প্রথমবার বসিয়া থাকাই পছন্দ করিয়াছিলে সুতরাং যারা পিছনে থাকে তাহাদের সঙ্গে বসিয়াই থাকো ولا تصل على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون উহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনো উহার জন্য জানাজার সালাত পড়িবে না এবং উহার কবর পার্শ্বে দাঁড়াইবে না উহারা তো আল্লাহ ও তাহার রাসুলকে অস্বীকার করিয়াছিল এবং পাপাচারী অবস্থায় উহাদের মৃত্যু হইয়াছে ولا تعجبك اموالهم واولادهم انما يريد الله ان يعذبهم بها في الدنيا وتزهق انفسهم وتزهق انفسهم وهم كافرون সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে واذا انزلت سوره ان امنوا بالله وجاهدوا مع رسوله استاذنك اولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين আল্লাহর উপর ইমান আনো এবং রাসূলের সঙ্গী হইয়া জিহাদ করো এই মর্মে যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তি সামর্থ্য আছে তাহারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে আমাদেরকে রেহাই দাও যাহারা বসিয়া থাকে আমরা তাহাদের সঙ্গেই থাকিব رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون উহারা অন্তপুরবাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করিয়াছে এবং উহাদের অন্তর মোহর করা হইয়াছে ফলে উহারা বুঝিতে পারে না لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু রাসূল এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم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 উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম উহাদের আবাসস্থল يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين উহারা তোমাদের নিকট শপথ করিবে যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও তোমরা উহাদের প্রতি তুষ্ট হইলেও আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم কুফরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ তাহার রাসূলের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা ইহাদের অধিক আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم মরুবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য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 করিয়াছে আল্লাহ হয়তো উহাদেরকে ক্ষমা করিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم উহাদের সম্পদ হইতে সাদাকা গ্রহণ করিবে ইহার দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে তুমি উহাদেরকে দুয়া করিবে তোমার দুয়া তো উহাদের জন্য চিত্ত স্বস্তিকর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم উহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون এবং বলো তোমরা কর্ম করিতে থাকো আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসূল ও মুমিনগণ করিবে এবং অচিরেই তোমরা প্রত্যাবর্তিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতার নিকট অতঃপর তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم এবং আল্লাহর আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রহিল তিনি উহাদেরকে শাস্তি দিবেন না ক্ষমা করিবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن ان اردنا الا الحسنى والله يشهد انهم لكاذبون এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতি সাধন কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি সংগ্রাম করিয়াছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে তাহারা অবশ্যই শপথ করিবে আমরা সদুদ্দেশ্যেই উহা করিয়াছি আল্লাহ সাক্ষী তাহারা তো মিথ্যাবাদী لا تقم فيه ابدا لمسجد اسس على التقوى من اول يوم احق ان تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين তুমি ইহাতে কখনো দাঁড়াইও না যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত হইয়াছে তাকোয়ার উপর উহাই তোমার সালাতের জন্য অধিক যোগ্য সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম না ওই ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক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 করে ও নিহত হয় তাওরাত ইঞ্জিল ও কুরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রইয়াছে নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দিত হও এবং উহাই তো মহা সাফল্য التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله উহারা তওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী শ্যাম পালনকারী রুকুকারী সিজদাকারী সৎ কাজের নির্দেশদাতা অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আত্মীয় স্বজন হইল মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয় যখন ইয়া সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিত উহারা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 ولا ينالون من عدو نيلا الا كتب لهم به عمل صالح ان الله لا يضيع اجر المحسنين মদিনাবাসী ও উহাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহ রাসুলের সহগামী না হইয়া পিছনে রইয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা তাহাদের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা কারণ আল্লাহর পথে উহাদের তৃষ্ণা ক্লান্তি এবং ক্ষুদায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের নিকট হইতে কিছু প্রাপ্ত হওয়া উহাদের সৎকর্মরূপে গণ্য হয় নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون এবং উহারা ক্ষুদ্র অথবা বৃহৎ যাহাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তরেই অতিক্রম করে তাহা উহাদের অনুকূলে লিপিবদ্ধ হয়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 وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون যখনই কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের কেহ কেহ বলে ইহা তোমাদের মধ্যে কাহার ইমান বৃদ্ধি করিল যাহারা মুমিন ইহা তাহাদেরই ইমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয় واما الذين في قلوبهم مرض فزادتهم رجسا الى رجسهم وماتوا وهم كافرون এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে ইহা তাহাদের কলুষের সঙ্গে আরো কলুষ যুক্ত করে এবং উহাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায় أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ثم لا يتوبون ولا هم يذكرون উহারা কি দেখে না যে উহাদেরকে প্রতি বছর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয় ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون এবং যখনই কোনো সুরে অবতীর্ণ হয় তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি অতঃপর উহারা সরিয়া পড়ে আল্লাহ উহাদের হৃদয়কে সত্য বিমুখ করিয়াছেন কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধশক্তি নাই لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসুল আসিয়াছে তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه